আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল ও মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি আমিন রব্বাল আলামিন এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি আজ শনিবার আমি যেমন ওয়াদা করেছিলাম আপনাদের সঙ্গে যে আমি প্রতি শনিবারে আপনাদেরকে কোনো নবী বা ইমামের জীবনী শোনাব যেনাদের জীবন আমাদের জন্য আদর্শ বা মার্গদর্শক এর আগে গত তিন সপ্তাহ প্রথম দুই সপ্তাহে আমি হজরত আদম আলাইসালামের জীবনীর একটি সার অংশ আপনাদের সামনে তুলে ধরেছি তারপরে তৃতীয় সপ্তাহে মানে তৃতীয় শনিবারে ওনার পরে যিনি আল্লাহর বান্দাদের নবী হয়েছিলেন বা হাদি হয়েছিলেন হজরত আদম আলাইসাল্লামের ছেলে জানাবে শীষ ওনার সম্পর্কে আলোচনা করেছিলাম আজ হজরত আদম আলাইসাল্লামের পঞ্চম পিঁড়িতে ছিলেন হজরতে ইদ্রিস নবী আল্লাহ আলাহিসাল্লাত ওয়াসালাম হজরত ইদ্রিস ছিলেন তৃতীয় নবী প্রথম নবী হজরত আদম আলাহ ইসলাম তারপরে নবীবতের দায়িত্ব পেয়েছিলেন জানাবে শীষ আলাহিসাল্লাম এই দায়িত্ব জনাবে হাবিল যদি বেঁচে থাকতেন ওনার ভাই কাবিল যদি ওনাকে না শহীদ করত তো দ্বিতীয় নবী হজরত হাবিল আলাহিসাল্লাম হতেন কিন্তু পিতার জীবনেই ওনাকে শহীদ করে ফেলা হয়েছিল বলে হজরত আদম আলাইসালামের পরে ওনার প্রতিনিধি বা ওনার উম্মাতের অভিভাবক বা আল্লাহর বান্দাদের হাদি হিসাবে নবুয়াতের দায়িত্ব পেয়েছিলেন হজরত শীষ আলাহিসাল্লাম আর হজরত শীষ আলাহিসাল্লামের পরে ওনার বংশ থেকে তৃতীয় নবী হয়েছিলেন হজরতে ইদরিস আলাহিসাল্লাম তাই আজ আমি হজরত ইদরিস আলাহিসাল্লামের জীবনী আপনাদের সামনে তুলে ধরতে চাই আর যেমন আমি বলেছিলাম আমি প্রশ্ন উত্তর রূপে এই নবীদের বা ইমামদের জীবনী আপনাদের সামনে তুলে ধরব যাতে বুঝতে বা মনে রাখতে সুবিধে হয় বিশেষ করে আমার ছোট ভাই বোনদের জন্যে এগুলো মনে রাখা বা বোঝা সুবিধা হবে যদি আমি প্রশ্ন উত্তর রূপে এগুলো বোঝানোর চেষ্টা করি তাই আমি এখানে প্রথম হজরত ইদ্রিস নবী আলাইসালামের পরিচয়ের জন্যে যে প্রশ্নটা রাখতে চাই আর তার উত্তর দিতে চাই সেটা হচ্ছে এই যে হজরত ইদিস নবী আলাইসালামের আসল নাম কি ছিল এবং ওনার পদবি কি ছিল তো তার উত্তরে আমি যদি বলি তো হজরত ইদ্রিস নবী আল্লাহর আসল নাম ছিল আখনুক মনে রাখবেন আলিফ খে নুন ওয়াও খা আখনুক ওনার আসল নাম ছিল আখনুক আর ওনার পদবি ছিল ইদ্রিস মানে লাকাপ ছিল ইদ্রিস আর বাংশিক হিসাবে উনি हज़रत आदम आलाम पंचम पीढ़ी पीड़ित मान इद्रिस इबने यद बयारिद बीन महलाइल बीन किनान बीन अनुष बीन शीस बीन आदम मान आदम आलाम ऐले शीस ओनार ऐले अनुष अनुषर ऐले किनान किनान ऐले महलाइल महलाइलर ऐले यद और यदर ऐले छनाबे इद्रिस अर्थात हज़रत आदम आलामर पंचम पीढ़ी जे হজরত ইদ্রিস নবী হয়েছিলেন হজরত আদম আলাইসালামের প্রায় পাঁচশো বছর পরে হজরত ইদ্রিস আলাইসালাম এই বিশ্বে এই জগতে এই দুনিয়ায় নবুয়াতের দায়িত্ব বহন করেছিলেন তাই ওনার আসল নাম হচ্ছে আখনুক আর ইদ্রিস হচ্ছে ওনার লাকা বা পদবী কেননা সর্বপ্রথম উনি এই বিশ্বকে বা বিশ্বের মানুষকে লেখাপড়া শিখিয়েছিলেন কাঠের কলম দিয়ে কি করে লিখতে হবে বা ওই লেখাকে কি করে কিভাবে পড়তে হবে মানে এই অ্যালফাবেটস বা লেখার তরিকা সর্বপ্রথম উনি দিয়েছিলেন তাই ওনার নাম হচ্ছে ইদ্রিস দার্স যারা আরবি উর্দু জানে তারা জানে দার্স মানে লেখাপড়া তাই দার্স ও তাদ্রিস থেকে ওনার পদবী হয়েছে ইদ্রিস মানে যিনি লেখাপড়া শিখিয়েছিলেন বা শিক্ষা দিয়েছিলেন তাই ওনার পদবী হচ্ছে ইদ্রিস মানে জ্ঞানী শিক্ষক মোদারিস যা অন্যদের যে অন্যদেরকে শিক্ষা দেয় আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন ওনার নাম হচ্ছে আখনক আর ওনার পদবী বিখ্যাত পদবী হচ্ছে ইদ্রিস তার অর্থ হচ্ছে শিক্ষাদায়ক বা যে অন্যদেরকে লেখাপড়া শেখায় তাকে ইদ্রিস বলা হয় আরবি ভাষায় তাই ওনার নাম বা পদবী পড়েছিল ইদ্রিস এবারে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইদ্রিস नबी अलैहिस्सलाम कहाँ पैदा हुए और किस शहर या इलाके में रहते थे অর্থাৎ হজরত ইদ্রিস নবী আলাইসালাম কোথায় জন্ম করেছিলেন জন্মগ্রহণ করেছিলেন আর কোথায় বসবাস করতেন তো হজরত ইদ্রিস আলাইসালাম ইরাকের শহর বাবুল ইরাকের বিখ্যাত শহর বাবুল যার জেকের কোরআনও এসেছে ইরাকের শহর বাবুলে উনি জন্ম নিয়েছিলেন আর ওনার বাল্যকাল বা প্রায় যৌবনকাল ওখানেই কাটিয়েছিলেন পরে ওই দেশের জালিম রাজা বা প্রজাদের অত্যাচার সহন না করতে পেরে উনি নিজের মুরিদ ভক্ত বা মান্যকারীদেরকে নিয়ে ওখান থেকে মিশর চলে গিয়েছিলেন ওনার ভক্তবৃন্দরা ওনার মান্যকারীরা বা ওনার অনুগামী অনুসারীরা তাঁরা যেতে চাচ্ছিল না তারা বলছিল আমরা এখন কোথায় যাব জানি না যেখানে যাব সেখানে বসবাসের জীব বা জীবন জীবনযাপন করার পানাহারের ব্যবস্থা আছে কি না তখন উনি বলেছিলেন নিশ্চিন্তে থাকো আল্লাহ যখন আমাকে অনুমতি দিয়েছে এখান থেকে ভ্রমণ করার তো আল্লাহর জমিনে আল্লাহর নিয়ামত আছে আর আমরা যেখানে যাচ্ছি সেখানে আল্লাহর নিয়ামত পাব তাই উনি যখন মিশরে পৌঁছেছিলেন তো আল্লাহর সমস্ত নিয়ামত সেখানে ছিল সমস্ত প্রকারের ফল ফুল ওখানে ছিল তাই আরব দেশের মধ্যে আপনারা জানেন আরব মরুভূমের দেশ কিন্তু আরব দেশের মধ্যে মিশর হচ্ছে সবচেয়ে জারখেজ মানে হরিত দেশ সমস্ত প্রকারের ফসল ফল ফুল ওখানে হয় তাই জানাবি ইদ্রিস নবী আলাহ ইসলাম ওখানে যেয়ে নিজের সাথীদের নিয়ে বসবাস করেছিলেন পরে উনি কুফায় ফিরে এসেছিলেন ইরাকের দ্বিতীয় শহর কুফা ওখানে বিখ্যাত একটি মসজিদ আছে যে মসজিদের নাম হচ্ছে মসজিদে সাহলা ওনার বাসস্থান ছিল ওটা পরে ওখানে মসজিদ তৈরি হয় আর ওই মসজিদটা এমামে জামান আলাইসাল্লামের নামে বিখ্যাত আর এমামে জামান আলাইসাল্লামের সাক্ষাতের একটা স্থানও বলা হয়েছে তাই মসজিদে সাহলার ওখানে জানাবে ইদ্রিস বসবাস করতেন আর উনি ওখানেই জীবনযাপন করেছিলেন এবারে প্রশ্ন হচ্ছে হজরত ইদ্রিস আলাহিসাল্লাম কি কাজ করতেন ওনার পেশা বা কর্ম কী ছিল তো তার সম্পর্কে ইতিহাসে বলছে উনি দর্জি ছিলেন কাপড় সেলাই করতেন সর্বপ্রথম এই যে পোশাক আমরা পরিধান করছি আজ এই পোশাক তৈরি করার কাজ উনি করেছিলেন বা পোশাক তৈরি করার শিক্ষাও উনি দিয়েছিলেন জানাবে ইদ্রিস নবীর আগে আদম সন্তানরা যারা এই দুনিয়া বসবাস করছিল তারা নিজের শরীরকে বিশেষ করে লজ্জাস্থানকে ঢাকার জন্যে পশু পাখির চামড়া নইলে গাছের পাতা গাছের ছাল ব্যবহার করত। গাছের ছাল দিয়ে বা বড় বড় পাতা দিয়ে তারা নিজের শরীরকে ঢাকত বা পশুর চামড়া যে পশুগুলো তারা শিকার করত সেই পশুর চামড়া দিয়ে তারা এক ধরনের পোশাক তৈরি করে নিজের শরীরকে ঢাকত কোনো রকমে বেঁধে নিত নিজের শরীরের উপরে কিন্তু সেলাই করে এই যে সুন্দর পোশাক আমরা পরিধান করছি এটা সর্বপ্রথম হজরত ইদ্রিস নবী করেছিলেন ওনার যুগ থেকে সবাই সেলাই করা পোশাক পরিধান করা শিখেছিল আরও অনেক কিছু হজরত ইদ্রিস নবীর অবদান যেগুলো ইনশাল্লাহ আমি আজকে যদি সময় হয় তো আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব হজরত ইদ্রিস নবী এখনও কি বেঁচে আছেন না উনি অফাত পেয়েছেন কোরআন হাদিস কি বলছে তো তার উত্তরে আমি বলতে চাই কোরআন বলছে ওয়াজ কুরফিল কেতাবে ইদ্রিসা ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়া পবিত্র গ্রন্থে হজরত ইদিস ইদ্রিসের যেখানে জিকির হয়েছে সেটা তোমরা দেখো দুই জায়গায় কোরআনে হজরত ইদ্রিস নবী আলাহ ইসলামের জিকির হয়েছে এক সুরায় মারিয়াম হজরত ইদিস নবী আলাহ ইসলামের জিকির হয়েছে দ্বিতীয় সুরায় আম্বিয়ায় ওনার জিকির হয়েছে তো এখানে সুরায় মরিয়ামের জিকির হচ্ছে ওয়াসকুরফিল কিতাবে ইদ্রিসা পবিত্র গ্রন্থে ইদ্রিস জিকির করো বা এদেশে স্মরণ করো বা এদেশ নবীর সম্পর্কে জানো ইন্ন ওকানা সিদ্দিকের নবিয়া উনি সত্যবাদী নবী ছিলেন সত্যবাদী ছিলেন ও রাফানা মাকান আলিয়া এবং পরে আমি ওনাকে উচ্চ স্থানে তুলে নিয়েছিলাম রাফানা মানে উঠিয়ে নেওয়া তুলে নেওয়া আবার অনেক অনেক সময় উচ্চ স্থান দান করা উচ্চ সম্মান বা উচ্চ মর্যাদা দান করাওকেও আরবিতে রাফানা বলা হয় রফা শানহু রফানাহ মাকানান আলিয়া এখানে বলছে আমি ওনাকে উচ্চ স্থান দান করেছিলাম তুলে নিয়েছিলাম তোর যেটা আমরা ইতিহাসে বা হিস্ট্রিতে পেয়েছি সেটা হচ্ছে হজরত ইদ্রিস নবী এই দুনিয়ায় বসবাস করছিলেন পরে ওনার যুগের কিছু জালিমরা যার মধ্যে বাদশাহরা ছিল এবং ওই বাদশার বা রাজার কিছু অন্যায় ও অবিচারী প্রজারাও ছিল তাদের থেকে রক্ষা দেওয়ার জন্যে যেমন হজরত ঈসা নবীকে ওনার শত্রুদের থেকে রক্ষা দেওয়ার জন্যে আল্লাহ ওনাকে আসমানে তুলে নিয়েছিল ওইরূপ জানাবে ইদ্রিস নবীকে ওনার যুগের জালিম রাজা বা জালিম প্রজার্থের থেকে রক্ষার জন্যে বা রক্ষার স্বার্থে আল্লাহ ওনাকেও চতুর্থ আসমানে তুলে নিয়েছিলেন যেটা হিস্ট্রিতে এভাবে লেখা হয়েছে যে হজরত ইদ্রিস নবী আল্লাহর পথের পথিক ছিলেন এবং নিজের উম্মাদকে নবী যে উম্মাতের নবী হন তো সেই উম্মাদকে হেদায়ত করার দায়িত্ব তাদেরকে সঠিক পথ দেখানোর দায়িত্ব ওই যুগের নবীর কাদের ওপরে থাকে তাই উনি কাবিলের সন্তান যারা এই বিশ্বে বিশৃঙ্খলা সৃষ্টি করে রেখেছিল গান বাজনা মদ বা বেবিচারি এই সমস্ত অনেক কিছু জঘন্যতা ছড়িয়েছিল হজরত ইদ্রিস নবী নিজের উম্মাদকে ওই সমস্ত পাপ থেকে মানা করতেন আল্লাহর পথের প্রতীক হতে বলতেন আল্লাহর উপাসনার জন্য বলতেন আগুন বা পাথরের পুজো থেকে মানা করতেন তাই ওই যুগের রাজা যারা শয়তানের পথের প্রতীক ছিল আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করছিল যারা পৃথিবীর মনোরঞ্জনে বা মায়ায় ভরে ছিল নাচ গান মদ গাজা যাদের অভ্যাস ছিল তারা হজরতে ইদ্রিসকে নিজের শত্রু মনে করত হজরত ইদ্রিস নবী নিজের কিছু নিকটতম ভক্ত যাদের সংখ্যা প্রথম সাত পরে সত্তর পরে সাতশো বলা হয়েছে তাদেরকে নিয়ে নদীর ধারে এলাকার থেকে দূরে বাস করছিলেন ওই ইদ্রিস নবী আলাইসালামের এক ভক্ত বা ওনার এক অনুগামীয় অনুসারী এক এলাকায় বসবাস করছিল আর ওই এলাকা বড় জারখেজ ছিল মানে হরিত ফল ফুল ফসল খুব সুন্দর হতো ওই দেশের জালিম রাজা বা বাদশাহ বড় মনে গিয়েছিল ফেরার পথে সে কী দেখছে একটা এলাকা বড় সুন্দর সবুজ গ্রিন এরিয়া জিজ্ঞাসা করল এই এলাকা কাদের বা এখানে কারা বসবাস করে আর এই জমি যে এত সুন্দর ফল ফুল ফসল হয়ে আছে এ কার তখন ওনাকে মানে ওই বাদশাকে খবর দেওয়া হলো ইদ্রিস নবীর এক শিয়া এখানে বসবাস করে শিয়া মানে অনুগামী অনুসারী ইদ্রিস নবীর এক শিয়া এখানে বসবাস করে আর এই জমির মালিক হচ্ছে সে সে নিজের পরিবার বা বংশের সঙ্গে এখানে বসবাস করছে তখন ওই রাজা নিজের সাথীদেরকে বলল যাও ওকে ডেকে নিয়ে আসো ডাকা হলো যখন ওই আল্লাহর নেক বান্দা মমিন হজরত ইদ্রিস নবীর শিয়া মানে অনুগামী অনুসারী যখন ওখানে আসলেন তখন ওই বাদশাহ জিজ্ঞাসা করছে এই জমি এই ফসল বা এই পুরো হরিত এরিয়া এগুলো কি তোমার তখন বলছে হ্যাঁ তো বলছে এগুলো আমার হাতে বিক্রি করে দাও আমার হাতে বিক্রি করো বেচে দাও আমি এর মালিক হতে চাই তখন ওই মমিন বলছে জনাবি ইদ্রিসের অনুগামী অনুসারী বলছেন এই জমির আয় বা এর থেকে যা কিছু সঞ্চয় হয় তার মাধ্যমে আমার পরিবারের বা আমার পুরো বংশের আমরা জীবনযাপন করি আমাদের জীবিকা বা উপায় হচ্ছে এই এটা যদি আপনার কাছে বিক্রি করে দিই তো আমরা কি করে জীবনযাপন করব। আমরা কোথায় যাব। তখন ওই রাজা বলছে আমি জানি না তোমরা কোথায় যাবে কীভাবে জীবনযাপন করবে তবে এটা আমার হাতে বিক্রি করে দিতে হবে তখন ওই মমিন বলছে না এটা সম্ভব না পানাহারের বা আমাদের জীবনযাপন করার এই একটাই উপায় সুতরাং এটা আমি আপনার হাতে কখনো বিক্রি করব না বাদশাহ এই কথা শুনে খুব রেগে গেল বিক্রি করবে না কিন্তু তখন বাদশাহ বা তার সঙ্গে কম লোক ছিল বলে তখন বাদশাহ চুপচাপ ফিরে গেল যে এখন এই লোক বা এর বংশধর এখানে আছে এদের সংখ্যা বেশি এখন যদি এদের ওপর অত্যাচার করি বা জুলুম করি তো হয়তো এরা আমাদেরকে ঘিরে ফেলবে তাই তখন বাদশাহ বাড়িতে চলে আসলো বাদশাকে ক্রোধিত বা রাগের অবস্থায় দেখে তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করছে যে আপনি এত রেগে আছেন কেন আপনি এত দুশ্চিন্তার মধ্যে কেন তখন ওই বাদশা বলছে আমি এক এলাকা দেখে এসেছি বড় সুন্দর এলাকা সবুজ এরিয়া দেখতে জান্নাতের মতো আর ওই এলাকার যে মালিক তাকে বললাম তোমার এই জমি জায়গা আমার হাতে বিক্রি করে দাও তখন সে অমান্য করল অস্বীকার করল সে বিক্রি করতে চাচ্ছে না আর ও হচ্ছে ইদ্রিস নবীর শিয়া ইদ্দিস নবীর অনুগামী ও অনুসারী তখন ওই রাজার স্ত্রী যার সম্পর্কে লেখা হয়েছে সারকা মানে নীলচক্ষ যাদের মধ্যে ওয়াফা নেই তখন বলছে আপনি চিন্তা করবেন না ওই জমি কিভাবে হাত করতে হবে ওই জমি কিভাবে আপনার হবে তার জন্যে আমি ষড়যন্ত্র করছি আমি ব্যবস্থা করছি আপনি নিশ্চিন্তে থাকুন কি করবে তুমি আমি আমার বংশের যারা নীলচোখী এদের প্রভাব আছে আমি এদেরকে বলবো ওর বিরুদ্ধে সাক্ষী দিতে আপনি ওকে দরবারে ডাকবেন আর ওর বিরুদ্ধে যদি এরা সাক্ষী দেয় দশ বিশজন যখন সাক্ষী দেবে যে এই লোকটা নিজের রাজার বিরোধী বা দেশদ্রোহী সুতরাং তখন যদি আপনি তাকে মৃত্যুদণ্ড দেন মৃত্যুদণ্ড দেন তো কেউ আপনাকে ভুল বুঝবে না সুতরাং ওই ষড়যন্ত্রের ওপরে কাজ করা হলো পরের দিন কি এক দুদিন পরে ওই ইদ্দিস নবী আলাহ ইসলামের শিয়াকে ওনার অনুগামী অনুসারীকে দরবারে ডাকা হলো আর ওখানে প্ল্যান হিসাবে ওই নীলচক্ষীরা ইদ্রিস নবী আলাহ ইসলামের ওই সাথীর সম্পর্কে মিথ্যা সাক্ষী দিল যে এ দেশদ্রোহী বাদশার হুকুমকে অমান্য করে বাদশার দিনকে আপন করে না আর বাদশার বিরুদ্ধে কাজ করছে সুতরাং বাদশার বিরুদ্ধে যারা যেত তখন তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হতো সুতরাং ওই ষড়যন্ত্রে জেনাবি ইদ্রিস নবীর ওই সাথীকে অনুগামী অনুসারীকে মেরে ফেলা হলো এই খবর যখন ইদ্রিস নবী আলাহ ইসলাম পেলেন তখন উনি বাদশার দরবারে আসলেন এসে বললেন এজ আলিম এই দুনিয়ার রাজত্ব সামান্য কিছু দিনের কি অপরাধ ছিল তার আল্লাহর জমি আরও অনেক আছে তুই পরিশ্রম করে মেহনত করে হয়তো আরও সুন্দর জমি তৈরি করতে পারতিস কেন আমার সাথী এক নিষ্পাপ ব্যক্তিকে এভাবে মৃত্যুদণ্ড দিলি তখন রাজা বলছে আমি তো স্বয়ন সবে একজন তোমার অনুগামীকে কম করেছি বা অনুসারে কম করেছি মনে রেখো আমার দেশে আমি ঘোষিত করে দিয়েছি যারা আমার হুকুমকে অমান্য করবে তারা হবে রাফেজি মানে যে নিজের রাজার হুকুম না মানে তাকে রাফিজি বলা হয় আরবি ভাষায় রাফিজি মানে যে নিজের রাজার বা হাকিমের হুকুম মানে না সুতরাং তোমার যারা অনুগামী অনুসারী তোমার যারা শিয়া আর তারা আমার বিরোধিতা করছে বা আমার দিনকে আমার ধর্মকে তারা অমান্য করছে সুতরাং আমি এদেরকে রাফিজি ঘোষণা করলাম সুতরাং সেই যুগ থেকে জালিম বাদশাহ বা রুলার বা হাকিমদেরকে যারা অমান্য করত তাদেরকে রাফিজি বলা হতো কিন্তু তারা আল্লাহর নেক বান্দা বা নবীর অনুগামী ও নবীর ওসি বা নবীর পরে নবীর যে প্রতিনিধি হতেন তাদের অনুগামী ও অনুসারী হতেন কিন্তু এদের দোষ শুধু একটুকু যারা ওই সমস্ত জালিম বাদশাহ রাজা রুলার বা হাকিমের হুকুমকে মানত না তাই আজও দুনিয়ায় জানেন এক কমকে রাফিজি বলা হয় আপনারা শুনেছেন শিয়াদেরকে যেমন ইদ্রিস নবীর অনুগামী অনুসারীরা আল্লাহর নেকবান্দা ছিল সৎপথের ওপরে ছিল নবীর পথের প্রতীক ছিল তাই তাদের ওপরে জুলুম হতো অত্যাচার হতো তাদেরকে রাফিজ বলা হতো ওইরূপ নবীর পরে আমরা নবীর আহলে বায়াতকে ফলো করছি তাদেরকে মানি না বলে তাদেরকে গুরুত্ব দিই না বলে যারা নবীর ও নবীর বংশের ওপরে জুলুম করেছিল অত্যাচার করেছিল নবীকে নবীর জীবনে বহুবার আঘাত করেছিল পাহাড় থেকে ঠেলে ফেলে দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল এ সমস্ত ইতিহাস আছে সির শাহাদাতাইন পড়ে দেখুন আমি বিনা প্রমাণে বিনা সূত্রে কথা বলি না তাই নবী করিম সাল্লামকে যারা আঘাত করেছিল বা নবীর পরে বিশেষ করে নবীর সন্তান আদিদের সঙ্গে নবীর বংশধারীদের সঙ্গে যে জুলুম করেছিল তাদের জুলুম অত্যাচারকে দেখে যখন আমরা তাদেরকে অমান্য করেছিলাম বা আমার পূর্বপুরুষরা যখন তাদেরকে অমান্য করেছিল তাই আজও তাদেরকে রাফিজি বলা হয় আর এটা আমাদের জন্যে সুসম্মানের কারণ অপমানের কারণ নয় তাই বিখ্যাত একটা কবিতায় লেখা হয়েছে যে আলীর ভালোবাসায় যদি ইমাম শাফিরও শের মানে কবিতা আছে এ বিষয়ে মান আলীরা দোস্ত দারাম খাল গোয়াদ রাফিজি বস খোদা ওয়া মোস্তফা ও জিব্রাইল বাসাদ রাফিজি আমি আলীকে ভালোবাসি বলে লোক আমাকে রাফিজি বলে লোক আমাকে রাফিজি বলে তো আলীর ভালোবাসা যদি আমার রাফিজি হওয়ার কারণ হয় তো আগে তারা আল্লাহ রসুল ও জিব্রাইলকে রাফিজি বলুক কেননা আল্লাহ ও রসুল জিব্রাইল আলীকে অত্যন্ত ভালোবাসতেন নবী করিম সাল্লাহ সাল্লাম যখন খাইবারের যুদ্ধে হজরত আলী আলাহ ইসলামকে আলম দিচ্ছিলেন তো বলেছিলেন আজ আমি আলম তাকে দেবো যে আল্লাহ রসুলকে ভালোবাসে এবং আল্লাহ রসুল তাকে ভালোবাসে ইতিহাস তুলে দেখুন যদি এগুলো হাদিসের বইতে না পান ইসলামিক ইতিহাসে না পান তো আমাকে বলুন যে মানব সাহেব আপনি মিথ্যা কথা বলছিলেন আয়াজুবুল্লাহ সুম্মা আয়াজুবুল্লাহ খোদা না করুক তো হজরত ইদ্রিস নবীর ওই অনুগামী অনুসারীদেরকেও রাফিজে বলা হতো কেননা তারা কখনো জালিমদেরকে মেনে নিইনি স্বীকার করেনি বা জালিমদের বা আল্লাহর বিরুদ্ধে যারা ছিল তাদের দিনকে নিজের দিন মনে করেনি তাই হজরত ইদ্রিস নবী আলাইসালামের কথা শুনে তখন বাদশাহ কি বলছে এখন তো তোমার সবে একটা অনু অনুসারীকে শেষ করেছি আগে তোমার বাড়ি এবার তোমারকে শেষ করা হবে সুতরাং রাতের বেলা নিজের স্ত্রীকে বলছে যে যতক্ষণ ইদ্রিস নবী বা ওনার ওই সাথীরা আছে হাওয়ার ইন যাদেরকে বলা হয় ইদ্রিসের হাওয়ারি মানে ইদ্রিসের সাথী তারা থাকতে আমাদের বিরোধিতা বাড়ছে মানুষ সৎপথ ধারণ করছে আর আমাদের প্রভাব কম হয়ে যাচ্ছে তখন ওই বাদশার স্ত্রী অত্যাচারী জালেমা ছিল সে সে বলছে যেমন ইদ্রিসের অনুগামী অনুসারী ইদ্রিসের শিয়াকে মেরেছি ওইভাবে ইদ্রিসকেও আমরা শেষ করে ফেলব তারপরে না ইদ্রিস থাকবে না ইদ্রিসের দিন না ইদ্রিসের ধর্ম না ওই সমস্ত ভক্তবৃন্দ বা অনুগামী অনুসারীরা থাকবে তখন শুধু তোমার রাজিত্ব হবে তুমি যেটা বলবে সেটা চলবে কি করে মারা হবে তো বলছে সমস্ত কাবিলার লোকদেরকে জমা হোক প্রভাবশালী শক্তিশালী লোকদেরকে জমা হোক আর ইদ্রিসকে দরবারে ডাকা হোক কি ইদ্রিসের বাড়িতে রাতের অন্ধকারে আক্রমণ করা হোক আর ঘিরে ফেলে সবাই মিলে যদি মারে তখন কেউ একজন দায়ী হবে না আর ইদ্রিসের কম প্রতিশোধ বা বদলা নিতে পারবে না সুতরাং এই ষড়যন্ত্র তৈরি করা হলো জানাবে ইদ্রিস নবীর অনুগামী অনুসারীরা কিছু ওই দরবারেও কাজ করত। তারা ইদ্রিস নবীকে খবর করল নবী আল্লাহ এইভাবে আপনার বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র তৈরি হচ্ছে আপনাকে মারার চেষ্টা করছে তখন নবী আল্লাহ ইদ্রিস আল্লাহর কাছে প্রার্থনা করলেন আয় আল আমার প্রতিপালক তোমার আদেশ কি তোমার হুকুম কি আমি এখানেই থেকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব না এখান থেকে আমার সাথীদের নিয়ে আমি অন্য জায়গায় হেজরত করব ভ্রমণ করে যাব তখন আল্লাহর হুকুম হলো আই ইদ্রিস জীবন থাকলে তুমি আগেও হেদায়ত করতে পারবে আগে জীবন রক্ষা করো যেমন আল্লাহর হুকুমে নবী প্রিয় নবী মদিনা হেজরত করেছিলেন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন ঐরূপ জানাবে ইদ্রিস নবী বাবুল থেকে হিজরত করে গেলেন ইরাক থেকে হিজরত করে মিশর চলে গিয়েছিলেন ওখানে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করছিলেন তাই ওনার বয়স সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয়েছে ইতিহাসে যে ওনার বয়স কত ছিল তো ইতিহাস বলছে ওনার বয়স তিনশো বছর আবার কিছু ইতিহাস বলছে ওনার বয়স তিনশো ষাট আবার কিছু ইতিহাস বলছে না তিনশো পঁয়ষট্টি বছর ওনার বয়স ছিল এই দুনিয়ায় এর মধ্যে বিরাশি বছর উনি তাবলিক করেছিলেন আল্লাহর হুকুম আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দিয়েছিলেন দিনের তাবলিক করেছিলেন আর পরে জালিমদের ওই ষড়যন্ত্রকে দেখে আল্লাহ ওনার রক্ষার জন্যে ওনার জীবন বাঁচানোর জন্যে ওনাকে তুলে নিয়েছিলেন এ নিয়েও বিস্তারিত ঘটনা আছে যে আল্লাহ রব্বুল আলমিন ওই ইদ্রিসকে ফেরিস্তার মাধ্যমে খবর দিয়েছিল যে ইদ্রিস তুমি কি মরতে চাও কি তুমি কি মরতে চাও না তখন জানাবে ইদ্রিস বললেন আয় আল্লাহ আমি বেছে থেকে আরও উপাসনা করতে চাই তোমার বান্দাদের হেদায়ত করতে চাই আরও দিনের কাজ করতে চাই তখন আল্লাহ রব্বুল আলমিন জানাবে ইদ্রিসকে যখন দেখলেন যে উনি দুনিয়া থাকতে চান কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে বা আদম সন্তানকে যাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছে এক না একদিন তাদেরকে এই দুনিয়া থেকে ফিরে যেতেই হবে কুল্ল নফসিন যা একাতিল মত সমস্ত নফসকে মতের মজা চাকতেই হবে তাই আল্লাহ রব্বুল আলমিন তখন মার্কাল মতকে বললেন যাও ইদ্রিস নবীর রুহ কবজ করো চতুর্থ আসমানে মালাকুল মত আশ্চর্যভাবে আল্লাহ রবুল আলমিনের হুকুমকে শোনার পরে চিন্তা করছে যে এক আসমান থেকে অন্য আসমানের মাঝখানের দূরত্ব পাঁচশো বছরেরও বেশি আর হজরত ইদ্রিস এখন জমিনে বসবাস করছেন আমি ওনার রুহ কিভাবে চতুর্থ আসমানে কবজ করব। সুতরাং উনি চিন্তায় পড়েছিলেন ওদিকে আল্লাহর এক ফেরিস্তার মাধ্যমে আল্লাহ জনাবি ইদ্রিসকে এই হুকুম দিচ্ছে যাই ইদ্রিস এই দুনিয়া চিরস্থায়ী নয় এক না একদিন এই দুনিয়া ছেড়ে সকলকে যেতে হবে আর সকলেই নিজের নেকির ফল পাবে জান্নাতে যাবে জানাবে ইদ্রিস আলাহিসাল্লাম বললেন হে আমার প্রতিপালক আমি যে জান্নাতে স্থান পাব বা যে জান্নাতে তুমি তোমার নেক বান্দাদেরকে রাখবে আল্লাহ আমি কি ওই জান্নাতের দর্শন করতে পারি যদি ওই জান্নাতের দর্শন করি তো আমার মনে হয়তো এই দুনিয়ার চেয়ে তো জান্নাতের আশা বেশি জেগে যাবে তখন এই দুনিয়া থেকে যাওয়া আমার জন্য হয়তো অনেক সহজ হয়ে যাবে সুতরাং মনে রাখবেন নবীদের মধ্যে প্রথম নবী ছিলেন হজরতে ইদ্রিস আলাইসালাম যিনি নিজের জীবনে জান্নাতের দর্শন করেছিলেন যাওয়াতে এই দুনিয়ার মায়া ওনার মন থেকে চলে যায় আর উনি স্বেচ্ছায় যেন নিজেকে পরকালের জন্যে বা বিশেষ করে জান্নাতে প্রবেশ করার জন্যে ইচ্ছুক হয়ে যান বা আশা করেন এ নিয়ে অনেক ঘটনা আমি আরও ইনশাল্লাহ যদি সুযোগ পাই তো শোনাবো কি উনি জান্নাতে ভ্রমণ যখন করছিলেন কি দেখছিলেন নেকি দিয়ে ঘর তৈরি হচ্ছিল কিছু ফেরিস্তারা ঘর তৈরি করছে কিছুরা কিছু বসে আছে তুমি তখন ওই ফেরিস্তাকে জিজ্ঞাসা করলেন যে ওনাকে জান্নাতে নিয়ে ভ্রমণ করাচ্ছিল যে এরা কেন বসে আছে তো ওই ফেরিস্তা বলছে যারা নেকির মাধ্যমে নিজের ঘর তৈরি করছিল তারা নেকি করা ছেড়ে দিয়েছে সুতরাং যখন নেকি করা ছেড়ে দিয়েছে তাদের কাজ স্টপ হয়ে গেছে আবার দেখলেন কিছু ঘর ভেঙে দেওয়া হচ্ছে জিজ্ঞেস করলেন এই ঘর তৈরি করার পরে কেন ভাঙা হচ্ছে তো ওই ফেরিস্তা বলছে নবী আল্লাহ এরা নেকি দিয়ে যে ঘর তৈরি করেছিল কিন্তু নিজের পাপের হাতুড়ি দিয়ে পাঠিয়ে সেই ঘরকে ভেঙে ফেলছে মনে কর রাখবেন আমরা পাপ করলে আমাদের নেকি কিন্তু এইভাবে নষ্ট হয়ে যাবে সুতরাং তৈরি ঘর হয়তো আমরা নিজে হাতে ভেঙে ফেলবো বিল্ডোজার পাঠিয়ে পাপের বিল্ডোজার পাঠিয়ে বা পাপের হাতুড়ি পাঠিয়ে তো ওখানে যে যত নেকি পাঠাচ্ছে তার ঘরের জন্যে বা জান্নাতে সেইভাবে তার ঘর তৈরি হচ্ছে তো এগুলো দেখার পরে ওই নবী আল্লাহ আল্লাহর কাছে তখন কামনা করছেন হ্যাঁ আল্লাহ আমাকে ওই স্থান দান করো যে স্থানে তুমি আমাকে দেখতে চাও তাই তখন জানাবে ইদ্রিস নবীকে আল্লাহ ওই ফেরিস্তার মাধ্যমে যখন চৌথা আসমানে পৌঁছেছেন জানাবি ইদ্রিস নবী তখন ওখানে মালাকুল মৌতের সঙ্গে সাক্ষাৎ হয় কে ইনি ইনি মালাকুল মত সকলের রুখ কবজ করার দায়িত্ব এনার তখন জানাবি ইদ্রিস নবী ওই ফেরিস্তাকে চার পিঠের উপরে বসে উনি চতুর্থ আসমানে গিয়েছিলেন বললেন তুমি কি আমাদের মাঝখানে কোনো কম্প্রোমাইজ করাতে পারবে না কোনো সমঝোতা করতে পারবে না যাতে এই মালকুল মত আমার রুখ কবজ না করে তখন ওই ফেরিস্তা বলছে এই মালকুল মত আল্লাহর হুকুম পালন করতে বাধ্য তবে আপনি তাকে ডাইরেক্ট বলতে পারেন নবীর হুকুম তার ফেরিস্তাদের ওপরেও চলে সুতরাং তখন হজরত ইদ্রিস মালকুল মহতকে বললেন আয় মালকুল মহত আমি আমার প্রতিপালককে ভালোবাসি সুতরাং আমি তোমার হাতে মৃত্যুবরণ করতে চাই না যদি আমার জীবন নিতে চায় আমার প্রতিপালক আমার আল্লাহ তো সে নিজে জীবন নিয়ে নিক আমি তোমার হাতে মৃত্যুবরণ করতে চাই না তখন আল্লাহর হুকুম হলো মালকুল মত ইদ্রিসকে ছেড়ে দাও তাই ইতিহাসে লেখা হয়েছে তখন থেকে জানাবে ইদ্রিস চতুর্থ আসমানে আছেন আরও অনেক ইতিহাস অনেক কিছু বলছে যে যেগুলো এখানে এখন উল্লেখ করার সময় নেই তাই সারা অংশে যতটুকু বলা সম্ভব ছিল বললাম তো এইভাবে আমাদের যে চারজন নবী এখনও বেঁচে আছেন হজরত ঈসা নবী ইদ্রিস নবী খিজির নবী ইলিয়াস নবী এনারা চতুর্থ আসমানে আছেন তবে জনাবি খিজির নবীর সম্পর্কে পাওয়া যায় উনি পানির ওপরে বসবাস করছেন যাক ওনার জীবনে যখন বর্ণনা করবো তখন বিস্তারিত আলোচনা করব তবে এখানে সংক্ষিপ্ত এতটুকু বলতে চাই হজরত ইদ্রিস নবী ঈশা নবীর মতো চতুর্থ আসমানে আছেন তবে ওনার জীবন হিসাবে দুটো রাবায়ত পাওয়া যায় এক রাবায়ত হচ্ছে যে জনাবে ঈশা নবীকেও আল্লাহ চতুর্থ আসমানে তুলে নিয়েছিলেন কিন্তু ঈশা নবী আল্লাহর হুকুমে বেঁচে আছেন উনি ইমামে আলাহ ইসলাম যখন দুনিয়ায় প্রকাশ করবেন সেই সময় হজরত ইসানবী ইসলাম ফিরে আসবেন আর ওনার সহযোগী হয়ে এই দুনিয়া থেকে জুলম ও অত্যাচারকে মুছে শেষ করে ন্যায় ও নেকিতে পরিপূর্ণ করবেন কিন্তু যেন ইদ্রিস নবীকে ওই সুযোগ দেওয়া হয়নি ওনার রুহ নাকি আল্লাহ কবজ করে নিয়েছিল যাক এটা একটা ইতিহাস পাওয়া যায় তাই বলে রাখলাম এবার আমি এখানে একটা প্রশ্নের উত্তরে বলতে চাই যেখানে জিজ্ঞেস করা হচ্ছে হজরত ইদ্রিস নবীর অবদান কি ছিল আল্লাহর বান্দাদের জন্যে বা ওনার উম্মাতিদের জন্যে কি খুশুসিয়াত ইদ্রিস নবী আল্লাহ কি খুশুসিয়াত ক্যা ক্যা থি মানে ওনার কি বিশেষ অবদান ছিল তো উত্তরে এখানে বলা হচ্ছে যে হজরত ইদ্রিস নবী আলাইসালাম কিছু জিনিস নিজের উম্মাদকে বা আল্লাহর বান্দাদেরকে শিক্ষা দিয়েছিলেন যা ওনার আগে ছিল না যেমন এলমেন উজুম মানে তারার শিক্ষা বা জ্যোতিষী বিদ্যা যাকে বলা হয় বা ইলমে ফালাকিয়াত মানে এই আকাশ বা আবহাওয়ার খবর মেঘ হলে কি হবে এই তারা দেখা দিলে কি হবে চন্দ্র যখন সূর্য এবং জমিনের মাঝখানে আসে তখন কি হয় বা জমি যখন চন্দ্র এবং সূর্যের মাঝখানে আসে তখন কি হয় এই মনে সমস্ত ফলাকিয়াত মানে অ্যাস্ট্রোলজি যাকে বলা হয় আকাশের বা নক্ষত্ররা বিষয়ে সমস্ত জ্ঞান সর্বপ্রথম যে নবী নিজের উম্মাদকে দিয়েছিলেন উনি ছিলেন হজরতে ইদ্রিস নবী তারপরে এলমর রমল বা হিসাব এই যোগ বিয়োগ মাইনাস প্লাস বা ভাগ গুণ এই সমস্ত সব কিছু কিন্তু হজরত ইদ্রিস নবী সর্বপ্রথম নিজের উম্মাদকে বা আল্লাহর থেকে শিক্ষা দিয়েছিলেন এই গণনা কাকে বলা হয় এই গুনতি যাকে বলা হয় এই গুনতি সর্বপ্রথম এই শিক্ষা হজরত ইদ্রিস নবী দিয়েছিলেন তাছাড়া শত্রুর সঙ্গে লড়াই করতে হলে কিভাবে অস্ত্রপাতির প্রয়োজন হয় তো সর্বপ্রথম অস্ত্রপাতি তৈরি করা লোহা দিয়ে হোক পাথর দিয়ে হোক বা বিভিন্ন অন্য জিনিস দিয়ে কিভাবে অস্ত্রপাতি তৈরি করতে হবে শত্রুদের সঙ্গে লড়াই করার জন্যে বা হিংস্র পশুদের সঙ্গে মোকাবেলা করার জন্যে এ শিক্ষাও কিন্তু সর্বপ্রথম হজরত ইদিস নবী দিয়েছিলেন তাছাড়া যেমন বলেছি সর্বপ্রথম পোশাক মানে সেলাই করা কাপড় পরার নিয়ম বা এর পদ্ধতি বা এই কাপড় সেলাই করার তরিকা এটাও জনাবি ইদেশ নবী শিখিয়েছিলেন তাছাড়া কাগজ বা কলমের ওপরে মানে যে লেখাপড়ার নিয়মটা মানে কলম দিয়ে যে কাগজের ওপরে লেখা হয় বা পুরনো যুগে খালের ওপরে লেখা হতো কাঠের ওপরে লেখা হতো সর্বপ্রথম কলম দিয়ে লেখার নিয়মটা শিখেছিলেন হদস ইদিস নবী আলাইসাল্লাম এই কথাগুলো মনে রাখবেন হয়তো আমি আপনাদের কাছে প্রশ্ন করতে পারি যে হজরত ইদ্রিস নবী যে শিক্ষাগুলো নিজের উম্মাদ বা আল্লাহর বান্দাদেরকে দিয়েছিলেন সেগুলো কি কি তো এগুলো মনে রাখবেন প্রথম যেমন বললাম ইলমে নুজুম অস্ট্রোলজি বা জ্যোতিষী বিদ্যা ইলমে ফালাকিয়াতের শিক্ষা উনি দিয়েছিলেন বা হিসাব মানে যোগ বিয়োগ গুণ ভাগ মাইনাস প্লাস এই সমস্ত যে অঙ্ক অঙ্কের বিদ্যা সর্বপ্রথম হজরত ইদিস নবী দিয়েছিলেন তারপরে কলম দিয়ে লেখা কাগজের উপরে হোক তখন কাগজ ছিল না তখন বেশিরভাগ পাতার উপরে পশুর খালের উপরে লেখা হতো পাথরের উপরে লেখা হতো এই যে লেখা বা কাঠের তক্তার উপরে লেখা হতো তো এই লেখার শিক্ষাও হজরত ইদরিস নবী ইসলাম দিয়েছিলেন আর অস্ত্রপাতি তৈরি করার যন্ত্রপাতি তৈরি করার শিক্ষাও হজরত ইদরিস নবী ইসলাম দিয়েছিলেন তাছাড়া সেলাই করা পোশাক পরিধান করার সিস্টেম বা এই শিক্ষাও উনি দিয়েছিলেন ফান্নে জিহাদ বি উনি কি তালিমে মানে যুদ্ধ কিভাবে শত্রুর সঙ্গে লড়াই করতে হবে তবে শত্রুকে কখন সুযোগ দিতে হবে কখন তার সঙ্গে যুদ্ধ করতে হবে কাকে ক্ষমা করতে হবে কাকে ক্ষমা করা যাবে না মানে ইসলামিক শরীয়ত হিসেবে যুদ্ধের যে সমস্ত নিয়ম শৃঙ্খলা বলা হয়েছে ওই যুদ্ধের নিয়ম শৃঙ্খলা মানে আল্লাহর শত্রুদের বিরুদ্ধে কখন অস্ত্র তুলতে হবে কখন লড়াই করতে হবে তার জন্যে কি শর্ত হতে হবে কি সংবিধান হতে হবে সেই বিধান বা সংবিধান সেই শিক্ষা হজরতে ইদ্রিস নবী আলাহ ইসলাম দিয়েছিলেন তাছাড়া শহর এই ঘর বাড়ি তৈরি করা শহর বাঁচানো এই যে সুন্দর আগের লোকেরা আপনারা জানেন পাহাড়ের গুফায় জঙ্গলে গাছের ডালে বসবাস করত কিন্তু সজরত ইদ্রিস নবী সর্বপ্রথম উনি ঘর বাড়ি তৈরি করে কিভাবে জীবনযাপন করতে হয় এই সামাজিক জীবন পরিবেশে কিভাবে বসবাস করতে হয় মিলেমিশে অকবরের সঙ্গে কোঅপারেট করে এই জীবনের শিক্ষা উনি দিয়েছিলেন তাই ওনার যুগে সর্বপ্রথম ঘর বাড়ি তৈরি করা হয়েছিল এটাও ওনার দোয়া দান বা ওনার অবদান ওনার শিক্ষা যেখানে বলা হয়েছে শহর বাসানা ইয়া ঘর বাসানা আপিনে শিখায়াত মানে শহর কিভাবে সাজাতে হয় ঘর বাড়ি কীভাবে তৈরি ওনার এই শিক্ষা উনি দিয়েছিলেন আর তাছাড়া ওই সময়ে জমিনের ওপরে যত ভাষা ব্যবহার হতো সমস্ত ভাষা উনি জানতেন আর আল্লাহ এই সমস্ত ভাষার শিক্ষা নিজের ফেরিস্তাদের মাধ্যমে দিয়েছিল যেটা ইনশাল্লাহ আগামী কোনো পর্বে আমি এ নিয়ে আলোচনা করব তবে হজরত ইদ্রিস নবী ওই সময় জমিনের ওপরে যত ভাষায় আল্লাহর বান্দারা কথা বলতো সব সমস্ত ভাষা উনি জানতেন তাছাড়া ইলমুত্তিব মানে ডক্টরি ওই সমস্ত যুগে এখনকার যুগের মতো তো অ্যালোপ্যাথিক ওষুধ বা হোমিওপ্যাথিক ওষুধ ছিল না সে যুগে ইউনানি ওষুধ মানে ওই গাছড়া ওষুধ ব্যবহার হতো জড়িবটির মাধ্যমে এলাজ হতো বিভিন্ন ফলের রস দিয়ে ফুলের রস দিয়ে পাতার রস দিয়ে গাছের ছাল দিয়ে এইভাবে চিকিৎসা হতো তো এই যে কবিরাজি ইউনানি ওষুধ এর আবিষ্কার করেছিলেন হজরতে ইদ্রিস নবী আলাইসালাম যেটা অনেক বৃদ্ধি পেয়েছিল জানাবে লোকমান নবীর যুগে যেটা ইতিহাসে পাওয়া গেছে অনেক অনেক সময় গাছ থেকে আওয়াজ আসতো যেন আমি লোকমান যে রাস্তা দিয়ে যাচ্ছেন সেই রাস্তার ধারে যে গাছপালা থাকতো সেখান থেকে আওয়াজ আসতো আয় লোকমান আমি অমুক রোগের ওষুধ চিন্তা করুন তো আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম এই জ্ঞান বা এই শিক্ষা জানাবে ইদ্রিস নবী আলি ইসলামকে দিয়েছিলেন উনি জানতেন যে কোন গাছের রস বা ফুল বা ফল কি রোগের ওষুধ বা কোন রোগের চিকিৎসা এর মাধ্যমে সম্ভব তো এই সমস্ত আটটা দশটা জিনিস যা বললাম এই সমস্ত সমস্ত শিক্ষা বা জ্ঞান সর্বপ্রথম হজরত ইদ্রিস নবী নিজের উম্মাদকে বা আল্লাহর বান্দাদেরকে দিয়েছিলেন বা এই সমস্ত ছবি আঁকা আর্ট এটাও কিন্তু হজরত ইদ্রিস নবীর শিক্ষা দোয়া শিক্ষা মানে কোনো চিত্র তৈরি করা সে সময় তো ক্যামেরা ছিল না তাই মানুষ পাথরের ওপরে চিত্র তৈরি করত বা কাঠ পাথর কেটে চিত্র তৈরি করত স্ট্যাচু তৈরি করতো পুতুল তৈরি করতো অনেক কিছু তো এগুলোও কিন্তু হজরত ইদিস নবীর দোয়া শিক্ষা উনি আকৃত শিখিয়েছিলেন এবার এখানে প্রশ্ন হচ্ছে হজরত ইদ্রিস নবীর শরিয়ত কী ছিল তো উত্তর বলা হচ্ছে হজরত ইদিস নবী আলাইসালাম হজরত আদমের সন্তান জানাবে শীষ জানাবে শীষের ছেলে ছিল সাবি জানার বংশধারীদেরকে বা কমকে সাবি ইন বলা হয় কোরআনে যাদের উল্লেখ হয়েছে আর এরা আল্লাহর নেকবান্ধা ছিল সৎপথের প্রতীক ছিল কিন্তু নবীর সঙ্গে সঙ্গে শরীয়ত চেঞ্জ হতে থাকে সেই যুগে সেই শরীয়ত ছিল পরে সমস্ত নবীর যুগে শরীয়ত বা বিধান দেওয়া হয়েছিল তারপরে এখন বিশ্বে যে শরীয়ত বা বিধান চলছে সেটা হচ্ছে ইসলামিক শরীয়ত নবীর দোয়া শরীয়ত আর ওই সংবিধান ইসলামিক সংবিধান যেটা নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে দিয়েছেন এটাই হবে শেষ শরিয়ত বা শেষ সংবিধান এটাই আমাদেরকে মেনে চলতে হবে তো সেই যুগে জানাবে ইদ্রিস নবী সাবে ইন্দের শরিয়তকে প্রচার করছিলেন বা আল্লাহর পথের ওরা প্রতীক ছিল বলে ওই ধর্ম বা ওই দিনকেই উনি প্রচার করেছিলেন আর ওইভাবে সকলকে নেক এখলাক সৎ কাজের উপদেশ দিতেন এবং সেই সময়েও তিন সময়ে যেটা হিস্ট্রিতে আমরা পেয়েছি ইদ্রিস নবী ইসলাম নিজের উম্মদ বা আল্লাহর বান্দাদেরকে তিনটে সময় উপাসনার জন্য বলেছিলেন সকাল দুপুর সন্ধ্যা যেটা কোরআনও আছে আর এটাই হচ্ছে সঠিক উপাসনার সময় আমাদেরকেও তিন ওয়াক্তে পাঁচটি নামাজ পড়তে বলা হয়েছে আকিমুসালাদ দুলুক ইসামস সাকিল্লাইল ও কোরআন উল ফাজর একটা সময় হচ্ছে দুলুক ইসামস মানে সূর্য যখন মাথার উপর এসে একটু ঢলা শুরু হবে কাসাকুল্লাইল মানে রাতের অন্ধকার যখন প্রবেশ করবে কোরআনুল ফজর সকালের ভোরের সময় বা সুরাই হুদে এরশাদ হচ্ছে আয়াত নম্বর একশো চোদ্দোয় আকিমুসলাত তারফাই নাহার আদুলফা মিনাল্লাইল দিনের বেলা এবং রাতের বেলা নামাজ পড়ো এবং সামান্য রাত থাকতে ভোরের সময় নামাজ পড়ো তো এটা আল্লাহর বান্দাদের উপাসনার বা এবাদাতের পদ্ধতি ছিল প্রথম থেকেই হজরত ইদ্রিস নবী নিজের উম্মাদকে সেই সময় শিক্ষা দিয়েছিলেন যে তিন সময় আল্লাহকে স্মরণ করো সকালে দুপুরে এবং রাতের বেলা তাই ওইভাবে সেই সময় ওনার উম্মাতরা আল্লাহর উপাসনা করত বা এবাদত করত আর সে সময়ও ওইরূপ রোজার নিয়ম ছিল তবে আমাদের মতো এমন ছিল না বিভিন্ন পদ্ধতিতে রোজা ছিল তখন অনেক নবীর উম্মাদকে তিন দিনে একবার রোজা খোলার অনুমতি ছিল তবে এর মাঝখানে তারা কোনো জিনিস মানে রান্না করে নিজে তৈরি করে খেতে পারতো না কুদরতি ন্যাচারাল যেমন গাছের ফলের রস কি ফুল তার থেকে তারা লাভবান হতো এ সমস্ত পদ্ধতি ছিল যা অন্য সময় কখন আলোচনা করব এবার এখানে শেষে একটা জিনিস বলতে চাই যে হজরত ইদ্রিস নবী আলাইসালামের শেষ নসিহাত বা ওসিয়াত কি ছিল উনি এই দুনিয়া থেকে যাওয়ার আগে আল্লাহর বান্দাদেরকে কী ওসিয়াত ও নসিহাত করে গিয়েছেন তো এখানে ইতিহাস লিখছে উনি সর্বদায় আল্লাহর বান্দাদের সৎপথের দিকে আমন্ত্রণ জানাতেন আর যে সমস্ত কুকর্ম বা অধর্মিক কাজ কাবিলের সন্তানরা করছিল আল্লাহ ছাড়া অন্যর উপাসনা করছিল গান বাজনা করছিল মদ পান করছিল জেনা করছিল ইদিস নবী নিজের উম্মাদকে ওই সমস্ত পাপ থেকে বিরত রাখার চেষ্টা করেছিলেন বা গান বাজনা আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করা বৈধ নয় জায়েজ নয় যেটা কোরআনেও উল্লেখ হয়েছে আল্লাহ আল্লাহ তাবুদ ইল্লা ইয়া আমার ছাড়া অন্য কারো উপাসনা করো না আল্লাহ ছাড়া কারোর উপাসনা জায়জ নয় তো নবী ইদ্রিস আল্লাহ ইসলাম নিজের উম্মাদকে আল্লাহর উপাসনার শিক্ষা দিয়েছিলেন এবং আল্লাহর শরীয়ত বা হুকুম যেটাকে মেনে চললে আল্লাহ খুশি ও রাজি হবে সেটাই নিজের উম্মাদকে বলেছিলেন তাই উনি ওসিয়ত করেছিলেন শেষে যাওয়ার সময় যে এ আমার উম্মাদ আল্লাহর বান্দারা মনে রেখো মত তোমাদেরকে খুঁজছে মত অনিবার্য মরতে সকলকেই হবে এক না একদিন এই দুনিয়া থেকে ফিরে যেতে হবে যারা এসেছে তারা ফিরে যাবে তবে মনে রেখো যখন মারা যাবে তোমাদের চোখ পাথর হয়ে যাবে মানে কাজ করবে না সাদা হয়ে যাবে কর্ণ শক্তি শেষ হয়ে যাবে স্মরণ শক্তি শেষ হয়ে যাবে হাত পা ঠান্ডা হয়ে যাবে কিছু কাজ করবে না তোমাদের শরীর ফুলে যাবে বা দুর্গন্ধ হবে তোমার আপনরা তোমাদের থেকে দূরে পালাবে তোমাদের শরীর এত জঘন্য হয়ে যাবে তাই ঘৃণার পাত্র হওয়ার আগে নেকির মাধ্যমে নিজেকে আল্লাহর নেক বান্দা বানাও আল্লাহকে রাজি করো আর এই মত বড় কঠিন হবে কিন্তু মতের চেয়ে তো আরও কঠিন হবে কবরের মঞ্জিল যেখানে তোমার হিসেব কিতাব হবে কবর পেশাই করবে যদি নেকি করে যাও তো কবরে শান্তি পাবে আর যদি নেকি না করে যাও তো কবর বা আলমে বর্জক বড় কঠিন হবে আর তার চেয়ে তো কঠিন হবে যেদিন আল্লাহর সামনে হিসাব কিতাবের জন্য দাঁড় করা হবে সেখানে আল্লাহ প্রতিক্ষণের হিসাব চাবে কোন সময় কখন কি কাজ করেছো আল্লাহর হুকুমকে মান্য করে জীবনযাপন করছিলেন আল্লাহর হুকুমের অমান্য করছিলেন মনে রেখো যদি আল্লাহর হুকুমকে মান্য করে আল্লাহকে রাজি করে যাও তো সেদিন তোমাদের জন্য সহজ হয়ে যাবে তোমরা খুশি খুশি স্বর্গে যাবে বা ওই স্থানে প্রবেশ করবে যে স্থান আল্লাহ তোমাদের জন্য চিরস্থায়ী করেছে আর যদি তোমরা যদি নেকি না করো আল্লাহকে রাজি না করে যাও তো হিসাবের দিন বড় কঠিন হবে আল্লাহ করদি হবে আল্লাহর করদ সহ্য করার শক্তি কারণেই আর সেখানে যদি আল্লাহ নারাজ হয় তো আল্লাহর যাদের থেকে নারাজ হবে তারা নরকে যাবে আর নরক যাদের চিরস্থায়ী স্থান হবে তাদের দুঃখ কষ্টকে ভাষায় বর্ণনা করা সম্ভব নয় সুতরাং সেই দুঃখ কষ্ট থেকে যদি নিজেকে তোমরা মুক্তি দিতে চাও বা রক্ষা দিতে চাও বা বাঁচতে চাও তো আল্লাহর হুকুমকে মেনে চলো আল্লাহর হুকুমকে অমান্য করো না এই ছিল হজরত ইদিস নবী আলাহ ইসলামের শেষ ওসিয়াত আশা রাখি আমরা ওনাদের এই জীবন থেকে শিক্ষা লাভ করবো আর যেভাবে নবী ইদিস আলাহ ইসলাম নিজের উম্মতকে শিক্ষা দিয়েছেন ওইভাবে সমস্ত নবীরা নিজের উম্মতকে এই শিক্ষা দিয়েছেন যে জীবনে চলার পথে তাকে স্মরণ করো যে তোমাকে এই জীবন দান দিয়েছে আল্লাহ ছাড়া কারো উপাসনা করো না আল্লাহ ছাড়া কারো এবাদত করো না আল্লাহ নিজে ছাড়া অন্য কারোর উপাসনাকে পছন্দ করে না আর আল্লাহর হুকুমকে মেনে চলো অর্থাৎ আল্লাহ যেখানে যেতে বলেছে যেটা করতে বলেছে সেখানে যাও বা সেটা করো আর যেখান থেকে মানা করেছে সেখান থেকে দূরে থাকো আল্লাহকে যদি রাজি করো তো এতেই তোমাদের ইহকাল ও পরকালে মঙ্গল আর আল্লাহকে যদি নারাজ করো তো তোমরা ইহকালও শান্তি পাবে না আর পরকাল বড় কঠিন হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন এই নবীদের জীবন থেকে হেদায়ত লাভ করে শিক্ষা লাভ করে নিজের জীবনকে আমরা উত্তম বা উজ্জ্বল করতে পারি বা ওইভাবে জীবনযাপন করতে পারি যেভাবে আল্লাহ নিজের বান্দাদের জীবনকে দেখতে চেয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে নেকির তৌফিক দান করুক আমরা এই দুনিয়া থেকে যখন যাব যখন যেন আল্লাহর দিন বা নবীর দিন বা বোঝানো ধর্মের ওপরে আমাল করে বিশেষ করে আমাদের নবীর দিন যে দিনের ওপর এখন আমরা চলছি সেই দিনের ওপরে কায়েম থেকে আর নবী আমাদের হেদায়তের জন্য যে কোরআন আহলে বায়াত ছেড়ে গেছেন সেই কোরআন আহলে বায়াতের সঙ্গে জড়িত থেকে এই দুনিয়া থেকে যেতে পারি বলে সেরাত যখন পার করো আমাদের এক হাতে যেন কোরআন আর এক হাতে দামানে আহলে বাইত থাকে আমাদের ব্যালেন্স যদি সমান থাকে তো আমরা শান্তির সঙ্গে পুলে সেরাত পার করব কিন্তু যদি ব্যালেন্স সমান না হয় তো হয়তো নরকে পড়ে যেতে পারি তাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক নবীর সঠিক বা সত্য উম্মত হয়ে নবীর পরে হেদায়তের ওপরে বাকি থাকার জন্য যে কোরআন আহলে বায়তকে মেনে চলতে বলা হচ্ছে সেই কোরআন আহলে বায়তকে যেন আমরা মেনে চলতে পারি বা ফলো করে সুন্দর জীবন যাপন করে এই দুনিয়া থেকে যেতে পারি আর ওই স্বর্গে প্রবেশ করতে পারি যে স্বর্গকে আমাদের প্রতিপালক আমাদের জন্য সাজিয়েছে এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম ওয়াকর দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া ওবরাকাত